এ পর্যায়ে আমরা আজকে আপনাদের সঙ্গে পবিত্রতা সংক্রান্ত যে মশলা মাসাইল আমাদের জানা প্রয়োজন সেটি হল বাবুল মাসহে আলাল খুফাইন মোজার উপরে মাসে করার অধ্যায় যখন একজন মানুষ উজু কমপ্লিট করার পরে পায়ের মধ্যে মোজা পড়ে ফেলে সেই মোজাটা চামড়ার হোক সেটা রেক্সিনের হোক সেটা সুতি কাপড়ের হোক সেটা ওলেন কাপড়ের হোক যেই ধরনেরই মোজা হোক না কেন এই মোজা যদি পায়ে পরে নেয় তাহলে এই মোজা যখন উজু নষ্ট হয়ে যাবে পরে আবার মোজা খুলে কষ্ট করার প্রয়োজন নেই বরং মহান রব্বুল আলমিন আমাদের প্রতি সহায়ক হয়ে আমাদের প্রতি সহৃদয় হয়ে আমাদের প্রতি দয়াময় তিনি মহান রব্বুল আরামিন এই কষ্ট করে মোজা খোলো আর পরো এমন সিস্টেম চালু না করে তিনি সহজ করে দিলেন সেই মোজার উপরে শুধুমাত্র ডান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 ছিলাম আর এই ঘটনাটা ছিল তাবুকের যুদ্ধের ফজরের নামাজের সময় তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে রাসুল্লাহাম স্বয়ং তিনি সিপাহ সালার ছিলেন যাকে গাজুয়া বলা হয় যে সমস্ত যুদ্ধে রাসুল সাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন তাকে বলা হয় গাজুয়া আর যে সমস্ত যুদ্ধে রাসুলসাল্লাম অংশগ্রহণ করেন নাই সাহাবাইকরামদের নেতৃত্বে যুদ্ধ চলেছে সেগুলিকে বলা হয় সারিয়া বা সারায়া আল্লাহ নবী আলাইসালামের তাবুকের কঠিন এক যুদ্ধ ছিল কঠিন আর অবস্থা রাসুলসাল্লামের সাহাবা ইকরামের পা ফেটে গিয়েছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পায়ে হেঁটে উঠে চড়ে খুব কষ্টে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ফজরের নামাজের সময় আল্লাহর নবী উজু করতেছিলেন মকিরা বিন সোবা রাজি আল্লাহ তালা আনহ দেখলেন রাসুলসাল্লামের উজু শেষ প্রান্তে এবার তিনি পা দুইটি ধৌত করবেন তাই তিনি পাশে দাঁড়িয়েছিলেন চট করে সামনে গিয়ে হাত দুইটি বাড়িয়ে দিয়ে রাসুলসাল্লামের পা থেকে তার ওই মোজাগুলি খুলতে চাইলেন আল্লাহ নবী আলিসালাম যখন সাহাবি মগিরা বিন সাহাবাকে এই মোজাগুলি খোলার জন্য তাকে দেখলেন তখন তিনি বললেন দা আহমা মোজা খুলিও না রেখে দাও যে অবস্থা পায়ে আছে পরিহিত ওই অবস্থায় থাকতে দাও ফাইননি কারণ আমি এই মোজা দুইটি প্রবেশ করিয়েছি আমার পায়ে তো তাইন পবিত্র অবস্থায় অর্থাৎ উজু কমপ্লিট করার পরে এরপরে আমি এই মোজা পরেছি অতএব এই মোজা খোলার প্রয়োজন নেই বরং আল্লাহ নবী আলাইসালাম দুই মোজার উপরে মশা করে হাত ভিজিয়ে ডান হাত দিয়ে ডান পার উপরে আর বাম হাত দিয়ে বাম পায়ের উপরে মোজার উপরে মশা করে নিলেন কি চমৎকার আমাদের জন্য তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য সহজ করে দিলেন এই মোজা বারবার খোলা পড়া এটা কষ্টকর তার উপরে ভাত দিয়ে ভিজিয়ে ওর উপরে বলিয়ে দিলে মুছে দিলে মাসে করে দিলে আ হয়ে যাবে পা আর ধৌত করার প্রয়োজন থাকবে না বন্ধুগণ আল্লাহ নবী আলিসাল্লাম আরো একটা কথা আমাদের এখানে জানিয়ে দিলেন যে পবিত্র অবস্থায় এটাকে প্রবেশ করিয়েছিলেন অর্থাৎ পরিপূর্ণ উজুক না হওয়ার আগে যদি কেউ মোজা পরে নেয় মোজা পরে নিয়ে যদি ওটা না খুলে মাসে করে তাহলে তা চলবে না বরং শর্ত হল যে কমপ্লিট উজু করার পরে এরপরে মোজা পরা থাকলে যদি উজু করার প্রয়োজন হয় উজু নষ্ট হয়ে যাওয়ার পরে তাহলে আর পায়ের মোজা খুলে নেওয়ার প্রয়োজন নেই বরং মাসেহ করে দিলেই যথেষ্ট হয়ে যাবে দিন সহজ কাজেই সিরু ওলা তো সিরু আল্লাহ নবী আলাইসালাম বলেন সহজ করো কঠিন করো না বাসেরু ওরা ফেরু মানুষকে সংবাদ দাও দিনের এখান থেকে ভাগিয়ে দিও না এজন্য আমরা বলবো শুধুমাত্র মোজার ক্ষেত্রে চামড়ার চলবে আর বাকি চলবে না এমনটা কিন্তু নয় বরং আরো আমাদের সামনে হাদিস আসতেছে যার দ্বারা প্রমাণিত হবে যে তাসাখিন পা গরম করার জন্য যে কাপড় বা মোজা বা যা পরতেন সাহাবাহাম তারপরে মাসা করেছেন আমরা এরপরে আপনাদের কাছে তুলে ধরবো সে হাদিস এই হাদিসটি বর্ণনা ইমাম বুখারি এবং মুসলিম করেছেন তাহলে আমাদের কাপড়ের মোজা হোক অ্যাক্সিডের মোজা হোক উলের মোজা হোক যে কোনো মোজা হোক আর চামড়ার মোজা হোক মাসে করা চলবে এটা আমাদের দিনের জন্য আমাদের সুসভ্যস্ত একটি দলিল বরং ষোলো জন সাহাবা রাজিয়াল্লাহ তালা আনহম তারা এই মোজার উপরে মাসে করার দলিল বর্ণনা করেছেন বলেন ওয়ান আলী রাজি আল্লাহ আনহু কাল لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر كفيه أخرج أبو داود بسناد حسن আলী রাজি আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন দিন যদি মানুষের চিন্তা নিজেদের রায় নিজেদের মতামতের উপর নির্ভরশীল হতো তাহলে তো মোজার উপরে মাসে না করে নিচে মাসে করাটাই উপযুক্ত হতো কারণ মোজা পরে বা সেই যুগে চামড়ার মোজা পরে মানুষ ওইটাই দিয়ে হাঁটতো অনেক সময় জুতা ছড়ায় হাঁটতো কাজে মানুষ যখন মোজা পরে মাটিতে বা কোথাও হাঁটাহাঁটি করবে নিজ অংশেই তো ময়লা হওয়ার কথা তাই তো মাসে করে পরিষ্কার করা দরকার বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে Islamic International School presents Moral Engineers, Reason Promoters, Target Achievers. Lessons in life today, the solution given in the teachings of Muhammad sallallahu alaihi wasallam. Dua, the weapon of a believer. Worship Allah and worship Him alone. This is the purpose of our life. Aira Ansari, Fatima Kodia, Noor Armaan, Madiha Qadi, Salman Sheikh, Faiz Siddiqui, Farid Naik. Science without religion is lame, and religion without science is blind. Real happiness, the everlasting one, is only in Jannah.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 শ্রোতা আমরা বিরতির পূর্বে আপনাদেরকে যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে মোজা কাপড়ের হোক ওলের হোক আর পশমের হোক যা কিছু হোক না কেন আর সেটা চামড়ার হোক মাসে করা জায়জ রয়েছে শরীয়তে মোহাম্মদীতে সেটা সহজ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে যেন আমরা এর শর্ত আরোপে বাড়াবাড়ি করে আমাদের কষ্ট আমরা টেনে না নিয়ে আসি এরপর যে আরো একটি হাদিস ইমাম ইবনা হাজাজকে রহমতুল্লাহ বর্ণনা করেন বলেন ওয়ান আলী রাজি আল্লাহ আনহু কাল লাউ কান الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر كفيه أخرجه أبو داود بسناد حسن আলী রাজি আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন দিন যদি মানুষের চিন্তা নিজেদের রায় নিজেদের মতামতের উপর নির্ভরশীল হতো তাহলে তো মোজার উপরে মাসে না করে নিচে মাসে করাটাই উপযুক্ত হতো কারণ মোজা পরে বা সেই যুগে চামড়ার মোজা পরে মানুষ ওইটাই দিয়ে হাঁটতো অনেক সময় জুতা ছড়াই হাঁটতো কাজে মানুষ যখন মোজা পরে মাটিতে বা কোথাও হাঁটাহাঁটি করবে নিজ অংশেই তো ময়লা হওয়ার কথা তাই তো মাসে করে পরিষ্কার করা দরকার কিন্তু দিন যেহেতু কাউরি মনো মতো নয় যা ইচ্ছা তাই করবে তা নয় কাউরি ইচ্ছে মতো মশলা বানাবে তা নয় কাউরি বিবেক দিয়ে কোনো মশলা নির্ধারণ করবে তা নয় কাউরি মতামতের উপরে দিন নির্ভরশীল নয় বরং দিন পরিপূর্ণ এই দিন মহানব্বুল আলমিনের কাছ থেকে এসেছে এটা পরিপূর্ণ বিস্তারিত এটা সংরক্ষিত এটার মধ্যে রয়েছে সব কিছু আমাদের কাজেই দিন কাউরি মতামতের যদি হাসান সনদে বর্ণনা করেছেন যা আমলের যোগ্য মনে রাখতে বন্ধুগণ এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল দিন কাউরি মুখাপেক্ষী নয় বরং সবাই দিনের মুখাপেক্ষী দিন ইসলাম এটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে এখানে সংযোজন বিয়োজন করার কোন অধিকার নেই কাউরি হিকমত বয়ন করে এই হিকমত ওই হিকমত এই কৌশল ওই কৌশল এই ধরনের বর্ণনা করে দিনের মধ্যে কোনো সংযোজন এবং বিয়োজন করার কাউরি কোনো অধিকার নেই বন্ধুগণ এরপরে আমরা আঠান্ন নম্বর হাদিসে চলে যাই মুজার উপরে মাসে করার সংক্রান্ত যে হাদিস ইবনি হাজার আসকিন রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান সফওয়ান আবনে আসাল رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا ألا ننزع خفافنا ثلاثة أيام وليالهن إلا من جنابة ولكن من غائط وبول ونوم أخرجه النسائي والترمذي واللفظ له وابن خزيمة وصححا সফওয়ান বিন আসাল রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম আমাদেরকে নির্দেশ করতেন যখন আমরা সফর অবস্থায় থাকতাম আমরা যেন তিন দিন তিন রাত আমাদের মোজা না খুলে ফেলে অর্থাৎ উজু অবস্থায় যদি কেউ মোজা পরে নেয় তাহলে সফর অবস্থাতে তিন দিন তিন রাত তার এই মোজার উপরে মাসে করা চলবে ইল্লামিন জানাবা কিন্তু যদি জুনবি কারণ ঘটে যায় এমন হয় যে বীর্যপাত হয়ে যায় সম্মিলন মিলনের কারণে অথবা যে কোনো কারণে যদি নারী হোক পুরুষ হোক তার যদি বীর্যপাত ঘটে এই মুহূর্তে কিন্তু আর তার ওই তিন দিন তিন রাত থাকা যাবে না বরং সেটা খুলে তাকে গোসল করতে হবে ওলা কিন মিন কিন্তু মুজাফর অবস্থায় যদি কেউ পায়খানা করে ওয়াবাউলিন পেশাব করে ওয়া নৌমিন ঘুম যায় এক্ষেত্রে কিন্তু তার মোজা খোলার প্রয়োজন নেই কারণ এর মাধ্যমে উজু নষ্ট হয় কিন্তু গোসল ফরজ হয় না তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিস দ্বারা আমাদের কয়েকটি মাসালা প্রথমত মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মোজার উপরে মশে করা যায় দুই নম্বরে আমরা জানতে পারলাম যে এই মশার মধ্যতে বা সময় সীমার মধ্যে যদি ফরজ গোসল হয়ে যাওয়ার কোনো কারণ ঘটে তাহলে মোজা খুলে তাকে গোসল করতে হবে আরও জানতে পারলাম যে যে সমস্ত কারণে উজু নষ্ট হয় যেমন পেশাব পায়খানা করা বাথরুম প্যালেট করা বা ঘুম যাওয়া এক্ষেত্রে তার উজু নষ্ট হলেও তার ওই মোজা খোলার কোন প্রয়োজন নেই এ হাদিসটি ইমাম নাসাই ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এইখানের শব্দগুলি ইমাম তিরমিজির এবং এই হাদিসটি ইবনে খোজাইমা এবং ইমাম তিরমিজি সহিও বলেছেন অতএব আমরা এই হাদিসের আলোকে আমাদের জন্য সহজ করে দেওয়া হলো সফর অবস্থায় বারবার খোলো পরো পানির অপ্রয়োজন পানি না থাকতে পারে বারবার খোলা পড়ার জন্য কষ্ট হতে পারে সফরটা কিন্তু আতমিনা আদাব আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন সফরটা একটা আজাবের অন্তর্ভুক্ত একটা অংশ কাজে এই আজাবের উপরে যদি আমরা আবার খুলো পরো খুলো পরো আর এক আজাব হয়ে যাবে তাহলে কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রতি সহানুভূতি করে আমাদের প্রতি দয়া করে মাসালা আমাদের সহজ করে দিলেন তিন দিন তিন রাত এই মোজা খোলার প্রয়োজন নেই ওয়ান আলী রাজি আল্লাহ তালু কাল جعل النبي صلى الله عليه وسلم ثلاثة أيام ولياليهن للمسافر ويوما وليلة للمقيم يعني في المسح على الخفين আখরাজাহ মুসলিম মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে আলী রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী আলাইসালাম মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মাসে করার সময়সীমা বেঁধে দিয়েছেন আর যারা মকিম অর্থাৎ বাড়িতে অবস্থান করবে তাদের জন্য একদিন এক রাত সময় নির্ধারণ করে দিয়েছেন এ হাদিসের দ্বারা এবং আগের হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম মুসাফির তিন দিন তিন রাত আর মকিম একদিন এক রাত মাসে করতে পারবে এরপর যে ইমাম ইবন হাজার আসকের রহমতুল্লাহ আলাই আরো হাদিস বর্ণনা করেন وعن ثوبان رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم سرية فأمرهم أن يمسحوا على العصائب يعني على العمائم والتساخين রাহু আহমদ ও আবু দাউদ সাহাউল হাকিম এখানে সৌবান হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একটি যুদ্ধের জন্যে সেনা দল প্রেরণ করেছিলেন সারিয়া বলা হয় যে যুদ্ধে শাহবাইক রামের পরিচালনায় কোন একজনের পরিচালনায় যে যুদ্ধ পরিচালিত হতো যে কথা আগে আমরা বলেছি আর গাজওয়া বলা হয় যে যুদ্ধে স্বয়ং আল্লাহর নবী সিফা সালার হয়ে কায়েদ হয়ে তিনি যেখানে উপস্থিত থাকতেন একটা যুদ্ধের মুজাহিদ দল আল্লাহ নবী প্রেরণ করলেন এ সময় পুরো ঠান্ডা ছিল তাই তাদেরকে নির্দেশ করলেন ফামার আহম আইয়াম শাহ আল্লাহ সাহেব তারা যেন তাদের মাথার পাগড়ির উপরে কি করে মাসে করে এটা বারবার খোলা এবং পরা যেন না করে সহজ করে দিলেন আর কি তাসাখিন সখন থেকে সখন বলা হয় গরম যার মাধ্যমে শরীরে গরম নেওয়া যায় অর্থাৎ পায়ের মধ্যে যে কোনো ধরনের সেটা কাপড়ের মোজা দিয়ে গরম করার জন্য হোক সেটা মোজা চামড়ার হোক ওলনের হোক যে কিছু হোক যেটা দিয়ে পা গরম করা হয় সেটাইকে বলা হয় তাসাকিন তাহলে এই তাসাকিন যেটা দিয়ে পা গরম হয় তাহলে এখানে তো আল্লাহর নবী আলাইসালাম শুধু মোজা চামড়ার কথা বললেন না বরং যা দিয়ে পা গরম হয় সেটাই বললেন তাই সাহাবা ইকরামকে আল্লাহর নবী আলহিসাম তাদের পাগড়ির উপরে এবং পায়ের মোজা যে ধরনের হোক না কেন যা দিয়ে পা গরম করা হয় এটা সাধারণ যে কোনো মোজার উপরে মাসে করার তিনি কি করলেন অনুমতি দিলেন এই হাদিসি প্রমাণ করে যে চামড়ার মোজা ছাড়াও অন্য যে কোনো মোজাতে মাসাহ করা চলবে হাদিস ইমাম আহমাদ আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিও বলেছেন বন্ধুগণ আমরা এ পর্যন্ত বলতেছিলাম যে মোজার উপরে মাসে যেমন চামড়ার জায়েজ চামড়ার উপরে ঠিক ভ্যাকসিনের উপরে কাপড়ের উপরে যায় এবারে আমরা আরো সামনে আগিয়ে যাই আল্লাহ নবী আলিসাল্লাম থেকে ওমর ফারুক রাজিয়াল্লাহ তালানু বর্ণনা করেছেন ওয়ান ওমর রাজিয়াল্লাহ তালানু মাউকুফান ওয়ানাসিন মারফুয়ান ইদা তাওয়াদ্দা হাদুকুম ولبس خفيه فليمسح عليهما وليسلي فيهما ولا يخلعهما إن شاء إلا من جنابه أخرجه الدرقطني والحاكم وصححه বন্ধুগণ এখানে যা আমরা হাদিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এই আল্লাহ নবী আলিসালাম থেকে অমার আজল থেকে হাদিসটি মৌকুফ অর্থাৎ সাহাবির বাণী এবং আনাস থেকে মারফু অর্থাৎ রাসুলের বাণী হিসাবে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসে রয়েছে ইদা তোমাদের মধ্যে যখন কেউ উজু করে নিবে এরপরে মোজা পরে নিবে সেই দুই মোজার উপরে সে মাসে করে খুলে যেন না নেই হিমা এবং তাদের যেন নামাজ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 এটা উজু অবস্থায় যদি পরে থাকি আমরা তাহলে তারপরে মাসাহ করতে পারবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই রাসুল সাল্লামের দেওয়া সুন্দর বিধান সুন্দর নিয়ম কানুন জানা এবং মানার তফিক দান করুন এ পর্বে আমাদের সময় শেষ আবারও দর্শাহাদিসের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানের মতো এখানে শেষ করছি সুবাহানাক আল্লাহ হামদিকা